বহু যুগ ধরে বেঁচেছিস তোরা এবার মৃত্যু সাধনা কর যে হাতে কেবলই কর মোনাজাত সে হাতে এবার অস্ত্র ধর গগন হইতে হেলাল ছিড়িয়া সাজারে তোদের লাল নিশান বুড়োদের আয়ু অক্ষয় হোক নিসার করে দে তোদের প্রাণ যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কোরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কোরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদাতে নেশায় পেশা শাহাদাতে নেশায় পেশা যাব জিহাদের ময়দান জান হবে রে কোরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদত তেরে শান শাহাদত নেশায় পেরেশান অবিচারে অনাচারে মানবতা আজ বন্দি বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি ওই অনাচারে মানবতা আজ বাতিলের সঙ্গে হয়েছে তাগুতের সন্ধি কুকুরি বুনিয়া ভাঙ করছি যে শপথ কুকুরি বুনিয়া ভাঙ করছি যে শপথ তাই আমার মুখে শুধু আল্লাহ পাকে না শাহাদতে নেশায় পেরেশান শাহাদতে নেশায় পেরেশান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকে না শাহাদতে নেশায় পেরেশান শাহাদাতে নেশায় পেরেশান ধরণীর বুকে আজ অস্ত্রের ঝন ঝন জঙ্কার জালিমেরা কেড়ে নেয় মজলুম মানুষের অধিকার ধরণীর বুকে আজ অস্ত্রের ঝন ঝন ঝঙ্কার জালিমেরা কেড়ে নেয় মজলুম মানুষের অধিকার কোরআনের তলোয়ার হাতে নেবো যে এবার কোরআনের তলোয়ার হাতে নেব যে তাই আমার মুখে শুধু আল্লাহ পাকের নাম শাহাদতে নেশায় পেরেশান শাহাদতে নেশায় পেরেশান যাব জিহাদের ময়দান জান হবে রে কুরবান যাব জিহাদের ময়দান জান হবে কোরবান তাই আমার মুখে শুধু আল্লাহ পাকে নাম শাহাদাতে নেশায় পেরেশান শাহাদাতে নেশায় পেরেশান